আয়াত বলে থাকেন কারণ মদিনায় পৌঁছার আগ পর্যন্ত হিজরতকালীন সময়ে রাস্তায় যে আয়াত নাজিল হয়েছে সে আয়াতকেও মাক্কি আয়াত বলা হয় এই কারণে কেউ এটা বলে থাকে এই সুরা সুরাই মোহাম্মদ তার অপর একটি নাম আছে সে নাম হল সুরায় কেপাল এই সুরাই প্রথম যেই সুরার মাধ্যমে আল্লাহ সুবাহ যুদ্ধের বিধান নাজিল করেছেন যুদ্ধ সংক্রান্ত যে বিধি বিধানগুলো সেইগুলো নাজিল করেছেন এই জন্য এই সুরার অপর নাম হল সুরায় তেফাল আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবাহান এরশাদ ফরমান যারা কুক্তি করেছে এবং আল্লাহর প্রতি বাবার সৃষ্টি করেছে তারা তাদের আমলকে বরবাদ করে ফেলেছে আমি তার শুরুর প্রথম থেকে একটা কথা বলেছি যে আমি সংক্ষিপ্ত আলোচনা করি যাতে করে কম আলোচনা হলে মূল বিষয়গুলো স্মরণ থাকে আর বেশি আলোচনায় সময় লাগে বেশি কিন্তু অনেকেরই শ্রোতাদেরই অনেকের সবগুলো স্মরণ থাকে না বেশি কথার মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো হারিয়ে যায় এই জন্য সংক্ষিপ্ত এই দাস পেশ করি যাতে ওই আয়াতের মূল স্পিরিটটা কি এর সারমর্মটা কি এটা সকলে বুঝে নিতে পারে সুরার শুরুতেই আল্লাহ যেই কথাটি বলেছেন যারা কুফরি করেছে অর্থাৎ আল্লাহর দিন মানতে অস্বীকার করেছে আল্লাহর পক্ষ থেকে রাসুলের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবকে যারা অমান্য করছে একদিকে তারা নিজেরা গ্রহণ করছে না মানছে না এটা অমান্য করছে অপরদিকে যারা মানতে চায় সেই পথেও তাদের বাধার সৃষ্টি করছে আল্লাহর পথে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত দিন ইসলাম সেই ইসলাম মানার পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বাধার সৃষ্টি করছে এখানে তাদের দুইটি কর্মের কথা বলা হচ্ছে যারা নিজেরা গ্রহণ করল না ইসলামকে তাদের নিজেদের দিন হিসাবে গ্রহণ করেনি এবং যারা ইসলামকে তাদের দিন হিসাবে গ্রহণ করেছে তারাও যাতে সে ইসলামকে দিন হিসাবে মানতে না পারে তোর জন্য এরা বাবার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই সকল লোকদের সকল আমল বরবাদ হয়ে গেছে যারা নিজেরা কুফরি করল অন্য কেউ আল্লাহর হুকুম মানতে বাধার সৃষ্টি করলো আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করল এই সকল লোকেরা দুনিয়ায় কিছু ভালো কাজ করে তাদের এই ভালো কাজের কোনো মূল্য নাই এটা সম্পূর্ণ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এই সকল লোকদের মধ্যে যদি আমরা দেখি মক্কায় আবু জেহেল আবুল আহাবরা তারা কিছু ভালো কাজ করত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত মেহমানদের মেহমানদারি করত কাবাগরের নিরাপত্তার দায়িত্ব পালন করত রক্ষণাবেক্ষণ করত তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখত বাহ্যিকভাবে হাজি এবং উমরাকারীদের জন্য তোয়াফকারীদের জন্য তারা সকল আয়োজন করে রাখত তাদের পানি পান করাত তাদের খেদমত করত সেবা করত তারা কুরবানি করত ইব্রাহিমের সন্না অনুযায়ী তারা খাতনা করত এইভাবে তারা অনেক ভালো কাজ করত তারা দান খয়রাত করত রুবির রুগীর সেবা করত দরিদ্র অসহায় মানুষের সাহায্য করত সবগুলো ভালো কাজ ছিল আজকের যুগে অনেক মানুষ আছে এই ধরনের অনেক কল্যাণকর কাজ ভালো কাজ করে কিন্তু তাদের এত ভালো কাজ যাই করুক কোনো কিছুরই বদলা তারা পাবে না সবকিছু দুনিয়ায় বরবাদ হয়ে গেছে কারণ হল তারা আল্লাহর দিন নিজেরা মানে না অন্যদেরকে মানতে দেয় না তাদের এই অপকর্মের কারণে স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে তা মেনে নেওয়াটাই ছিল যুক্তিসঙ্গত কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সকল প্রয়োজন পূরণ করছেন মানুষের জন্য আল্লাহ বিধান পাঠিয়েছেন এটা মেনে নেওয়াটাই ছিল এটা স্বাভাবিক দাবি কিন্তু তারা আল্লাহর হুকুম আহকাম মানতে অস্বীকার করেছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে কোরআন মজিদ সেই কোরআন মজিদে মানুষের জন্য আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশগুলো তারা মানতে অস্বীকার করেছে কোরআন মজিদে আল্লাহ যে সকল কর্ম করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেই কর্মগুলোর মধ্যে তারা নিজেদেরকে জড়িয়ে রেখেছে আর মানুষও যাতে সেই নিষিদ্ধ পথে চলে আল্লাহর নির্দেশিত পথে যাতে চলতে না পারে তোর জন্য মানুষের মধ্যে তারা ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাদের এই কর্মটার কারণেই তারা যত ভালো কাজ করে সব কাজ আল্লাহ বরবাদ করে দেন সকল নেক আমলকে তারা আল্লাহ বরবাদ করে দেন তাদের কোন নেক আমলই আর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 একদল মানুষ হল আল্লাহর বান্দা আর একদল শয়তানের বান্দা একদল মানুষ হল ইসলামের অনুসারী আর একদল মানুষ হল কুফুরের অনুসারী একদল মানুষ জান্নাতের প্রতীক আর একদল জাহান নামের প্রতীক আর সৃষ্টি জগতের মধ্যেও এই বিষয়টা মানুষ বুঝার জন্য আল্লাহ স্পষ্ট করে রেখেছেন একটা আলো একটা অন্ধকার একটা দিন একটা রাত একটা হক একটা বাতিল একটা সত্য একটা মিথ্যা তৃতীয় কোনো পন্থা নাই মানুষ যাতে সহজে এটা বুঝতে পারে এই জন্য আল্লাহ সুবাহ বিষয়টাকে স্পষ্ট করেছেন একদল লোকের অবস্থা বলেছেন যারা আল্লাহর দিন মানতে অস্বীকার করেছে এবং লোকদেরকে আল্লাহর দিন অনুযায়ী চলতে বাধার সৃষ্টি করছে একদল তাদের পরিণতি তাদের কোন নেক আমলের বদলা তারা পাবে না সব বরবাদ করে দিয়েছেন আল্লাহ পক্ষান্তরে যারা আল্লাহর প্রতি ইমান আনলো রাসুলের প্রতি ইমান আনল আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো দিন ইসলামের প্রতি ইমান আনল আল্লাহর কিতাবের প্রতি ইমান আনল সাথে সাথে তারা আমলে সালেহ করল সৎ কাজ করল আমলে সালেহ হল ওই কাজ যা মানব জাতির জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে বিধিবদ্ধ করে দিয়েছেন মানুষকে করার জন্য যেই কাজ করলে আল্লাহ খুশি হন আল্লাহ নির্দেশ করে দিয়েছেন সেই কাজগুলি হল আমলে সালে যেই কাজগুলো করেছেন রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজে করেছেন অথবা করার জন্য আদেশ করেছেন অথবা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে করা হয়েছে তিনি এর অনুমোদন দিয়েছেন এ সকল কাজই হল আমলে সালে এর বাইরে আর কোনো আমলে সালেহ নেই এবাদতের আমলের এমন কোন পদ্ধতি অবশিষ্ট নাই যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রদর্শন করেননি এমন কোন নেক কাজ নেই অর্থাৎ যত কল্যাণকর ভালো কাজ আমলে সালে ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম করেছেন অনুমোদন দিয়েছেন নির্দেশ করেছেন যেই ব্যক্তি ইমান আনার সাথে সাথে সে আমলে সালেহ করল আমানু বিমা আলা মোহাম্মদ আর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তাও তারা মেনে নিয়েছে সেগুলোর প্রতি তারা ইমান এনেছে কি হিসাবে ওয়াহুয়াল হাকুমির রব্বিহীন এটা যে তাদের রবের পক্ষ থেকে সত্য হিসেবে না দিল হয়েছে এর সত্যতার উপর তারা পূর্ণ বিশ্বাসী হয়েছে মানে নেছে সত্য এবং বিশ্বাস স্থাপন করেছে এটা হল দ্বিতীয় দল কাফার তারা যত মন্দ কাজ করে এই সকল লোকেরাও ইমান আনার পর আমলে সালে কলার সাথে সাথে তাদের দ্বারা কোনো মন্দ সংগঠিত হয়ে যেতে পারে তারা মানুষ আর মানুষকে আল্লাহ এমন দুর্বলতা দিয়েই পয়দা করেছেন আল ইনসান ও মরক্কবিন আল খাতা এবং নিসিয়ান মানুষকে ভুল এবং ভ্রান্তি সহকারী পয়দা করা হয়েছে এই জন্য তার দ্বারা কোন ধরনের নাফরমানি হয়ে যেতে পারে আল্লাহ নিষিদ্ধ কাজ সে করে ফেলতে পারে রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লামের তরিকার বাইরে এসে কোনো কর্ম করে ফেলতে পারে যদি এই ধরনের কোনো কর্ম হয়েও যায় আল্লাহ তার আমল নামা থেকে এগুলোকে মিটিয়ে দেন এটাকে দূর করে দেন মিটিয়ে দেন কিসের কারণে সে ইমান এনেছে এবং আমলে সালে করেছে আর এই কারণে সে কখনো কোনো ভুলের উপর নাফরমানের উপর অটল থাকে না কখনো যদি হয়ে যায় তাহলে সাথে সাথে তবা করে আর এই তবার বিষয়টি আমি এর আগে বিস্তারিত আলোচনা করেছি এই জন্য এই বিষয়টি এখন আলোচনা করছি না আর যখন সে তার এই নাফরমানিটা বুঝতে পারে এবং তবা করে তখন ওই নাফরমানিটা আল্লাহ এমন ভাবে মিটিয়ে দেন যেন তা সে কখনো এটা করেই নাই আর তাই বুমিনা জানবে কামাল্লা জাম্বালাহু রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন গুনা থেকে তবাকারী ব্যক্তি যেন এমন সে কোনো গুনাই করে নাই সে গুণা করার পূর্বে যেমন ছিল গুণা করার পর সে যখন তবা করল সে আবার গুণা করার পূর্বের অবস্থায় ফিরে যায় মাঝখানে যে সে গুণা করল এই গুণার কোন চিহ্নই তার জীবনে নাই তার আমল নামায় নাই আল্লাহ সেগুলো মিটিয়ে দেন এই কথাটা এখানে বলা হয়েছে কাপ্পার আনহুম সাইয়ে আতিহীন তাদের অপরাধ অপরাধগুলো গুনাগুলো তাদের মন্দ কাজগুলো আল্লাহ দূর করে দেন তাদের থেকে একেবারে মিটিয়ে দেন এবং তাদের দুনিয়া এবং আখেরাতের সকল অবস্থাকে তিনি সংশোধন করে দেন শুধু এই দুনিয়ার নয় দুনিয়া এবং আখেরাতের সকল অবস্থা তার জন্য সংশোধন করে দেন তাদের দুনিয়ার দুই দল লোকের বর্ণনা এখানে দুটি আয়াতে দেওয়া হয়ে গেছে একদল মানুষ আল্লাহর দেওয়া দিন মেনে নিতে অস্বীকার করল আর সেই দিন যাতে অন্যরাও মানতে না পারে তোর জন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো বাধার সৃষ্টি করলো একদল লোক তারা যত ভালো কাজ করে এই সকল ভালো কাজকে আল্লাহ একেবারে মিটিয়ে দেন বরবাদ করে দেন ধ্বংস করে দেন তাদের আমল নামায় ভালো কাজের কোন চিহ্নই আর থাকে না যা অবশিষ্ট থাকে সব পাপ আর পাপ একদল মানুষ এইভাবে পাপের মধ্যেই তারা ডুবে থাকে এবং পাপ সহকারী দুনিয়া থেকে বিদায় নেয় আর সেই পাপের কারণেই তারা হাসরের ময়দানে চিরস্থায়ী জাহান নামি হয় অপরদিকে বিপরীত আরেক দলের বর্ণনা দেওয়া হচ্ছে যে তারা হল ইমানদার তারা আল্লাহর প্রতি রাসুলের প্রতি আল্লাহর কিতাবের প্রতি ফেরেস্তাদের প্রতি তারা ইমান এনেছে আল্লাহর দিনের প্রতি ইমান এনেছে তারা তেয়ামতের প্রতি বিচার দিবসের প্রতি তাকদিরের প্রতি ইমান এনেছে ইমানের ক্ষেত্রে যতগুলো বিষয় মৌলিক সবগুলোর প্রতি তারা ইমান এনেছে আর সাথে সাথে ইমান আনি আনার পরই তারা ক্ষান্ত থাকেনি এখানে তেমে থাকেনি সাথে সাথে তারা আমলের তালে করছে অর্থাৎ আল্লাহ সুবাহ তাদের জন্য যে সকল কাজ করার জন্য আদেশ করেছেন আর সেই কাজটি করার জন্য রাসুল্লাহ সাল্লু আলাই আলাইসাল্লাম যেই পদ্ধতি তাদের সামনে প্রদর্শন করেছেন সেই কাজটিকে রাসুল্লাহ সাল্লু আলাই আলাইসাল্লামের প্রদর্শিত পন্থায় তার আঞ্জাম দেয় আল্লাহর হুকুম পালন করার জন্য রাসুল্লাহ সাল্লু আলাই আলাইসাল্লামের প্রদর্শিত পন্থাই হল একমাত্র পন্থা আল্লাহর হুকুম নিজের মন গোড়া কোন পদ্ধতিতে মানার সুযোগ কারণাই নাই আল্লাহ হুকুম করেছেন সেটা কিভাবে মানবে সেই হুকুমটা কি কিভাবে মানবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেইভাবে দেখিয়েছেন সেইভাবে এটা পালন করবে এটাই আমলে সালে ইমানের মধ্যে সবগুলো সামিল থাকার পরেও বিশেষ করে আল্লাহ বলছেন ও আমানু বিমা নুজিলা আলা মোহাম্মদ কারণ এটা মানুষের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা মেনে নিল ইমান আনল ওই বিষয়ের প্রতি যা রাসুদুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে কিভাবে ইমান আনলো হাকিহীন ওইটাকে সত্য বলে তারা ইমান আনলো যেটা তাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কি নাজিল হয়েছে এই কোরআন মজিদ এই কোরআন মজিদে আল্লাহ সুবাহান সুবাহ কিছু আদেশ দিয়েছেন কিছু নিষেধ দিয়েছেন মানব জাতির জন্য এই দুনিয়ার জীবনে তাদের জন্য কিছু বিধি বিধান দিয়েছেন হুদুদ দিয়েছেন মানুষের জীবন পরিচালনার জন্য কোরআন মজিদে সেই সকল বিধানগুলো দিয়েছেন যে বিধানগুলো মানুষের প্রয়োজন জীবনে প্রয়োজন দেখা দিবে কোনো কিছুই আল্লাহ বাদ দেননি সবগুলো কোরআন মজিদে দিয়েছেন তারা আল্লাহর প্রতি রাসুলের প্রতি কোরআনের প্রতি ইমান আনল আনার পর তারা কি করে যে এই কোরআন মজিদকে তাদের চলার জন্য একমাত্র হেদায়তের কিতাব হিসেবে গ্রহণ করে কোরআন মজিদ যেই পথ দেখায় সেই পথে তারা চলে কোরআন মজিদ তাদের সামনে যে পথ খুলে দেয় চলার জন্য সেই পথে তারা সন্তুষ্টির সাথে চলে যেই পথে নিষেধ করে সেই পথে তারা তাও বাড়ায় না কারণ তারা বিশ্বাস করেছে ওয়াহুয়াল হাক্কুমির রববিহীন এটাই সত্য তাদের রবের পক্ষ থেকে এই জন্য কোরআনকে তারা এইভাবে গ্রহণ করেছে যখন তারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন শুরু করল আল্লাহ সুবাহ তাদের প্রতি অত্যধিক দয়া করলেন মেহরবানি করলেন আর এই দয়া এবং মেহরবানির ফল এই দাঁড়ালো যে তারা মানবীয় দুর্বলতার বশবর্তী হয়ে নফসের ধোকায় পড়ে শয়তানের প্ররোচনায় তারা যদি কোনো অন্যায় কাজ করে ফেলে আল্লাহর কোনো নাপরমানি করে ফেলে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েও যায় তাহলে প্রথমত তারা এটার উপর অটল থাকে না দ্বিতীয় হল তারা এর জন্য লজ্জিত অনুতপ্ত ভীত শঙ্কিত হয় আল্লাহর আজাবের ভয়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবা করে তখন আল্লাহ তাদের সকল অপরাধগুলো ক্ষমা করে দেন এমন ভাবে ক্ষমা করেন তার আমল নামায় এর কোন চিহ্নই আর অবশিষ্ট রাখেন না শেষ করে পবিত্র করে দেন আর এরপরের পুরস্কারটা হল দুনিয়া এবং আখেরাতে তাদের সকল কর্মকে তিনি সংশোধন করে দেন উত্তম করে দেন ভালো করে দেন তাদের কর্মের মধ্যে কাজের মধ্যে তাদের অবস্থার মধ্যে কোন প্রকারের যদি একটু ত্রুটি বিচ্ছুতি থেকেও থাকে আল্লাহ নিজ দয়ায় সেগুলো সুন্দর করে দেন এর মধ্যে কোন কালো দাগ দাগ থাকলে ওগুলা নিজে মিটিয়ে দেন আল্লাহ নিজে তাদের সকল অবস্থাকে তিনি সংশোধন করে দেন কখনো তাদেরকে আল্লাহ তার গজবের মধ্যে রাখেন না তাদের নেক আমলগুলোকে আল্লাহ কখনো বরবাদ করেন না তাহলে দুইটি দলের দুইটি অবস্থা বর্ণনা করা হয়েছে দুইটি পর পরিণতিও বর্ণনা করে দেওয়া হয়েছে ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم এটা কি জন্য আল্লাহ বলছেন যে এটা এই জন্য এই দুই দলের অবস্থার বর্ণনা করার পর তাদের পরিণতিটা বলা হচ্ছে কেন দালিকায় এটা এই জন্য যারা কাফের তারা বাতিলের অনুসরণ করে তারা মিথ্যার অনুসরণ করে আর যারা ইমানদার তারা তাদের রবের পক্ষ থেকে যে সত্য এসেছে সেই সত্য পথের অনুসরণ করে এইভাবেই আল্লাহ মানব জাতির জন্য তাদের দৃষ্টান্ত বর্ণনা করেন আল্লাহ কত সুন্দরভাবেই বর্ণনাটা দিয়েছেন যে দুই প্রথম আয়াতে কাফেরদের অবস্থা তাদের পরিণতি এরপরে দ্বিতীয় আয়াতে মুমিনদের অবস্থা এবং তাদের পরিণতি বর্ণনা করেছেন করার পর আল্লাহ বলছেন এটা কি জন্য দুই দলের অবস্থা এইটা কেন এই জন্য করা হলো আল্লাহ বলছেন যে এই জন্য যে কাফেররা তারা বাতিলের অনুসরণ করে অর্থাৎ তারা যে যা কিছুরই অনুসরণ করে চলছে সব বাতিল সব মিথ্যা অসত্য দুনিয়ার কুফারগণ তারা যা উদ্ভাবন করে তারা যা আবিষ্কার করে আর মানব জাতির জন্য তারা যে জীবন দর্শন পেশ করে সবসময় তারা নিজেরা মনে করে এটা সবচেয়ে উত্তম এই জন্য তারা দাবি করে তারা প্রগতিশীল তারা দাবি করে তারা সবচেয়ে আধুনিক তাদের চিন্তাধারা যুগুপুযুগী তারা এই দাবিগুলো করে এই দাবিগুলো চিরকালই এই বাতিল পন্থীগণ করেছিল মিথ্যার অনুসারী কুফারগণ চিরকালই করেছিল যখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো জমিনে তোমরা ফাঁসাদ বিপর্যয় সৃষ্টি করো না অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করো না দুনিয়ার মানুষের মধ্যে তোমরা প্রতিক্রিয়াশীল হইও না দুনিয়ার মধ্যে তোমরা মানুষকে পশ্চাৎগামী করো না তখন তারা কি জবাব দিয়েছিল যে আমরা ফাসাদকারী নই তারা সব সময় তারা মনে করে আমরা তো সংশোধনকারী আমরা দুনিয়ার মানুষের জীবন মানকে উন্নত করার জন্য দুনিয়ায় শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য মানবতার জন্যই আমরা সবকিছু করছি মানুষের কল্যাণের জন্য আমরা করছি এটা চিরকাল তারা এই দাবি করেছিল আজকের যুগেও এই দাবিগুলো তারা করছে দুনিয়ায় তারা যুদ্ধ করছে মারণাস্ত্র বানাচ্ছে মানুষ মারছে বলছে এটা শান্তির জন্য করছে সারা দুনিয়ায় তারা যুদ্ধাবস্থা সব সময় চালু রাখে মানুষকে ভীত শঙ্কিত রাখে দুনিয়ার কুফফারগণ তারা শক্তির অধিকারী হয়ে সকল মানুষকে তাদের অধীন করে রাখার জন্য তারা সব সময় ভীতির মধ্যে রাখে সংখ্যার মধ্যে রাখে এটা কি জন্য রাখে সকল মানুষ যাতে ভয়ে বিত হয়ে তাদের অনুসরণ করে এই জন্য তারা এটা করে মানুষ তাকে শঙ্কিত অশান্তিতে নিরাপত্তাহীন অবস্থায় আর তারা বলছে আমরা শান্তির জন্য করছি নিরাপত্তার জন্য করছি মানুষের সামনে তারা যে জীবন দর্শন পেশ করে সবগুলো হলো বাতিল আল্লাহ বলে দিচ্ছেন ইসলামই হলো একমাত্র সত্য আর ইসলাম ছাড়া দুনিয়ায় যা কিছু আছে সব বাতিল সব মিথ্যা সব অসত্য এর পরিণতি সবসময় অশান্তি নিরাপত্তাহীনতা এবং জুলুম অবিচার এর পরিণতি হল দুনিয়ার মানুষকে অসভ্যতার মধ্যে ডুবিয়ে রাখা জঙ্গলিপনার মধ্যে ডুবিয়ে রাখা দুনিয়ার মানুষকে মানবতা থেকে সভ্যতা থেকে বঞ্চিত করা এই জন্যই তারা এই সবগুলো করে এই কথাটাই আল্লাহ এখানে বলছেন এটা এই জন্য কাফেরদের এই পরিণতি দুনিয়ায় তাদের ভালো কাজগুলো কোনো বদলা পাবে না পরকালে দুনিয়ায় আল্লাহ সবগুলো বরবাদ করে দেন কারণ তারা বাতিলের অনুসারী মিথ্যার অনুসারী তারা শয়তানের অনুসারী এই জন্য তারা তাদের কোন ভালো আমলের শুভ ফল কোনোদিন লাভ করবে না আর যারা ইমানদার তারা তাদের পক্ষ থেকে যে সত্য এসেছে অর্থাৎ ইসলাম আল্লাহর কুরআন তারা এর অনুসরণ করে তাদের রবের পক্ষ থেকে সত্য হিসেবে হক হিসেবে মানব জাতির সামনে যে দিন এসেছে প্রকৃতপক্ষে এটাই সত্য এটাই হক এই দিনই হল মানব জাতির জন্য যুগের উপযোগী মানুষের অনুসরণের জন্য পালনের জন্য একমাত্র আদর্শ বিধান যেই বিধান মেনে চললে মানুষ প্রগতিশীল হয় মানুষের জীবন উন্নত হয় মানুষ নিরাপত্তা লাভ করে শান্তি পায় তাদের রবর রবের পক্ষ থেকে যেই সত্য এসেছে হক এসেছে ইসলাম এসেছে কিতাব এসেছে তারা এর অনুসরণ করে দুই দলের অবস্থা দুই রকম আর যেহেতু তারা তাদের রবের পক্ষ থেকে পাঠানো সেই দিন ইসলামের অনুসরণ করে এই জন্য আল্লাহ তাদের সকল ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দেন অপরাধ সমূহ মার্জনা করে দেন আর তাদের ইহকাল পরকালের অবস্থাগুলো তিনি সংশোধন করে দেন এইভাবেই আল্লাহ মানব জাতির জন্য দৃষ্টান্ত পেশ করেন এটা বাস্তব দৃষ্টান্ত দুনিয়ার মানুষ এই দুই বাগে বিভক্ত একদল মানুষ আল্লাহর বান্দা আর একদল মানুষ শয়তানের বান্দা যারা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো দিন ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে আল্লাহর হুকুম অনুযায়ী রাসুল্লাহ সাল্লাইসাল্লামের তরিকা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে তারা সত্যের অনুসারী এরা আল্লাহর পথের প্রতীক এরা জান্নাতের প্রতীক এরা আল্লাহর বান্দা আর যারা বিপরীত পথে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই সত্য দিনকে গ্রহণ করতে অস্বীকার করেছে আর লোকজনও যাতে এই সত্য গ্রহণ করতে না পারে তোর জন্য তারা বাজার সৃষ্টি করছে সেই সকল লোকেরা শয়তানের বান্দা এরা জাহান নামের প্রতীক এরা কুফরির অনুসারী এই পৃথিবীতে দুইটি দল চিরকাল ছিল থাকবে এখনো আছে আমরা এখনো দেখতে পাই এই দুইটি দল এখনো বিদ্যমান কিন্তু এরপরেও কোরআনী ইলমের অভাবে আমরা অনেকেই সন্দেহে পতিত হয়ে যাই যারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিন ইসলামকে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না মানে না অনুসরণ করে না মেনে চলে কুফুরি বিধান আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোনো মানুষ তৈরি করেছে সেই মানুষের তৈরি করা বিধানের অনুসরণ করা সত্ত্বেও এই সকল লোকদের ব্যাপারে আমরা সন্দিহান বাহ্যত এরা মুসলিম নাম ধারণ করেছে এদের কি কাফির বলা যাবে কিনা এই প্রশ্নগুলো বারবার আসে আল্লাহর এই কিতাব কোরআন মজিদ এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত তৃতীয় কোনো দল এখানে নাই দুনিয়ায় দুইটা দল আছে এক দল আল্লাহর এক দল শয়তানের একদল মুসলিম আর একদল কাফের একদল জান্নাতের প্রতীক একদল জাহান নামের প্রতীক তৃতীয় কোনো পন্থা নাই যারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিন ইসলামকে সত্য দিন হিসাবে গ্রহণ করে না বিপরীত পথে ইসলাম ছাড়া দুনিয়ায় যত প্রকারের আইডিয়ানে বাতিলা রয়েছে বাতিল দিন রয়েছে জীবন ব্যবস্থা রয়েছে তার অনুসরণ করে সেই লোকগুলোকে তাদের বাহ্যিক পরিচিতির কারণে আমরা সন্দেহে পতিত হই এটা কখনো ঠিক নয় এই সন্দেহটাই বিপজ্জনক এতে করে আমরা শয়তানের বান্দাদেরকে আল্লাহর বান্দাদের কাতারে সামিল করে আমরা ভুল করে ফেলতে পারি কিন্তু আল্লাহ এই বিষয়টা এখানে স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ায় দুইটি দল চিরকালই ছিল আছে এবং থাকবে এটা আল্লাহ দৃষ্টান্ত সহকারে এখানে বুঝিয়ে দিচ্ছেন মানুষের জন্য আল্লাহ এইভাবেই দৃষ্টান্ত উপস্থাপন করেন মানুষের দৃষ্টান্ত আল্লাহ এইভাবে দৃষ্টান্ত সহকারে বুঝিয়ে দিয়েছেন যারা আল্লাহর দিন ইসলামকে দিন হিসাবে জীবন বিধান হিসেবে নিজেরা মানে না অন্যকে মানতে দেয় না এরা কাফের এ ব্যাপারে সন্দেহ যদি পোষণ কেউ করে এই ধরনের কাফেরকে যদি কেউ কাফের মনে না করে সে কাফের হয়ে যাবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট বিষয় আল্লাহ এখানে স্পষ্ট করে দিলেন فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا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 আদায় করে ছাড়ো এটা কখন যখন তারা যুদ্ধের অস্ত্রগুলো নামিয়ে ফেলবে এটাই আল্লাহর বিধান আল্লাহ বলেছেন জালিকা এটাই আল্লাহর বিধান আল্লাহ চাইলে নিজেই তাদেরকে শাস্তি দিতে পারতেন বরং আল্লাহ চান তোমাদের একের দ্বারা অপরকে পরীক্ষা করে নিতে والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم যারা আল্লাহর পথে নিহত হয় আল্লাহ তাদের আমলকে কখনো বরবাদ হতে দেন না এখানে যুদ্ধের বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধানটা আল্লাহ বলছেন যখন তোমরা কুফারদের সাথে যুদ্ধের মোকাবেলায় সামনাসামনি হয়ে যাবে তখন তাদের প্রতি কোনো দয়া নয় কোনো মায়া দয়া দেখানো যাবে না সহানুভূতি দেখানো যাবে না তাদের এই দয়া মায়া দেখানো যাবে না তাদের গরদানের উপর মারতে হবে প্রথম কাজটাই কোথায় ঘাড়ের উপর মারতে হবে আমরা যেই জিনিসটি দেখতে পাই এখানে ফাইদা লাফি তুমুল্লাদিনা কাফারু ফাগর ফাসুদ্দুল ওয়াসাক যখন কাফেরদের সামনাসামনি তোমরা যুদ্ধের ময়দানে মোকাবেলায় লিপ্ত হবে তখন প্রথমেই তাদের ঘাড়ের উপর মারবে গরদানের উপর মারবে আর যখন তাদেরকে পরাজিত পরাভূত করে ফেলবে তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলবে অতপর তোমরা তাদের প্রতি দয়া করবে দয়া করে তাদেরকে ছেড়ে দেবে অথবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করবে এটা কোন সময় যখন তারা যুদ্ধের অস্ত্রগুলো রেখে দেয় পরাজিত হয়ে যায় যুদ্ধ ছেড়ে দেয় তাদের হাত থেকে অস্ত্র সবগুলো সমর্পণ করে দেয় তাদের আর কোন শক্তির উৎস না থাকে তখন গালিক এটাই আল্লাহর বিধান আল্লাহ এই কথাটা বলছেন আল্লাহ যদি চাইতেন নিজেই তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন নিজের পক্ষ থেকে তাদেরকে তিনি তাদেরকে শাস্তি দিতেন তাদের কুফরির বদলা প্রতিশোধ আল্লাহ নিজেই নিতে পারতেন কিন্তু আল্লাহ নিজে না করে তোমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ কেন করছেন যেন আল্লাহ তোমাদের একের দ্বারা অন্যকে পরীক্ষা করে নিতে পারেন কিসের পরীক্ষা কারা ইমানদার আর কারা কাফের এই পরীক্ষাটা করে নেবেন যারা ইমানদার তারা আল্লাহর কোরআন অনুযায়ী তাদের জীবন যাপন করবে আর যারা কাফের তারা কোরআনের হুকুম মানতে অস্বীকার করবে যখন তারা এই কাফেররাও যে কাফের এটা প্রমাণিত হওয়া দরকার কারণ এরা নিজেদের এমন কাফের দুনিয়ায় চিরকাল ছিল যারা নিজেদেরকে বাহ্যিকভাবে মুসলমান দাবি করে যেমন আবু জেহেল নিজে মুসলমান দাবি করত আবুল আহাব উদ্বা সাহেবা রবিয়া এরা সকলে মুসলমান দাবি করত এবং ইব্রাহিম আলাহ ইসলামের বংশধর বলে তারা অহংকার করত কারণ তারা কাবাগরের হজ করত কুরবানি করত হত্যা করত কাবাগরের তোয়াফ করত হাজিদের পানি পান করাতো এ সকল সেবা করে তারা মনে করত আমরা তো মুসলমান কিন্তু এরা যে কাফের এটা প্রমাণিত হবে কিভাবে আল্লাহর কোরআনের মাধ্যমে এই কোরআন এই জন্য কোরআনের অপর নাম হল ফুরকান হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড এই কোরআন এমন একটা মানদণ্ড এই মানদণ্ডের ভিত্তিতে এটা পরিষ্কার হয়ে যাবে কে মুসলমান আর কে কাপে যারা মুসলমান তারা এই কোরআন মজিদে আল্লাহ যে আদেশগুলো করেছেন বিনা বাক্য সন্তুষ্টির সাথে এটা মেনে নেবে এই জন্য যেটা আল্লাহর হুকুম আর যারা কাপের তারা বাঁকা পথ তালাশ করবে এই কোরআনের হুকুম সরাসরি মানতে অস্বীকার করবে যদিও নিজে মুসলিম দাবি করে কিন্তু বাঁকা পথ তালাশ করবে যেই কথাটা সুরাই নিসাতে আল্লাহ বলছেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول যখন তাদেরকে বলা হয় যে তোমরা নিজেকে মুসলমান দাবি করো সত্যিই যদি তোমরা মুসলমান হয়ে থাকো তাহলে তোমরা যেই মত পথের অনুসরণ করছো ওইটা ছেড়ে দাও তোমরা আসো আল্লাহর পথে রাসুলের পথে আল্লাহ যা নাজিল করেছেন যদি তোমরা মুসলমানের দাবি করো যেহেতু দাবিটা যদি সত্য হয় তাহলে আল্লাহ নাজিল করেছেন এই কোরআন মজিদ তোমরা বিশ্বাস করো যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তা মুখ দিয়ে তোমরা বলো তাহলে তোমরা আসো এই কোরআনের পথে কোরআন যা বলে তা মেনে নাও তোমরা আসো রাসুলের পথে রাসুল যেই পথে চলেছেন তখন দেখতে পাবেন যারা মুনাফিক বাহ্যিকভাবে মুসলমান দাবি করে আসলে অন্তরে কাফে তারা ইয়াসুদ্দুদা তোমার কাছ থেকে কুট কৌশলে তারা পাশ কাটিয়ে চলে যাবে এবং বাবার সৃষ্টি করবে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে কেউ যাতে কোরআনের হুকুম মানতে না পারে নিজেরাও মানবে না অন্য কাউকে মানতে দেবে না এটা প্রমাণিত হওয়ার জায়গা হলো কোথায় যুদ্ধের ময়দান যারা এই কোরআনের বিধান মানবে না তারা হলো কাফের আর যারা মেনে চলবে তারা হলো মুসলিম আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত একদল আল্লাহর বান্দা একদল শয়তানের বান্দা একদল মুসলমান একদল কাফের একদল জান্নাতের প্রতীক একদল জাহান নামের প্রতীক একদলের ঠিকানা জান্নাতে হবে আরেক দলের ঠিকানা হবে জাহান নাম এই বিষয়টা পরিষ্কার হবে কিভাবে যুদ্ধের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করার জন্যেই আল্লাহ যদি নিজের পক্ষ থেকে গজব দিয়ে দিতেন একটা জনপদের মধ্যে ইমানদারও থাকতে পারে কাফেরও থাকতে পারে ভালো মানুষও থাকতে পারে খারাপ মানুষও থাকতে পারে সেই যুদ্ধের ময়দানে নারীরা আছে শিশুরা আছে বৃদ্ধরা আছে রোগাক্রান্ত পঙ্গু অসহায় মানুষের আছে আল্লাহর গজব আসলে তো সকলেই কষ্ট পাবে এই জন্য আল্লাহ পাক সুবাহ মানব জাতির জন্য এই যুদ্ধটাকে জিহাদটাকে কেতালটাকে একটা নিয়ামত হিসাবে দিয়েছেন যুদ্ধের মাধ্যমে সকলই মারা যায় না আর ইসলাম এমন বিধান দিয়েছে নারী এবং শিশুদেরকে হত্যা করা যাবে না বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না যেই কাফের সে কাফের হলেও সে বৃদ্ধ সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি নাই তাকে হত্যা করা যাবে না কাফের মহিলাদেরকে হত্যা করা যাবে না কাফের শিশুদেরকে হত্যা করা যাবে না যারা গড় বাড়িতে বসে আছে সক্ষম পুরুষ কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে আসে নাই তাকে হত্যা করা যাবে না গড়ে ঢুকে তাহলে কত মানুষের নিরাপত্তা দিল যুদ্ধ কত নিরাপত্তা দেয় যদি গজব আসতো আল্লাহ তাহলে কেউ রক্ষা পেত না সকলই ধ্বংস হয়ে যেত এই জন্য ইসলামের যুদ্ধটা হলো জিহাদটা হলো আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত এই যুদ্ধের মাধ্যমে কাফেররা যখন পরাজিত হয় তখন বড় একটা সুযোগ হয় সকল কাফিরি মারা যায় না যুদ্ধের ময়দানে সকল কাফিরি মারা যায় না এক পরাজিত হওয়ার পর আত্মসমর্পণ করে তখন তাদেরকে প্রথমই করতে হবে কি শক্ত করে বেঁধে ফেলতে হবে তখন দেখা যাবে অনেক কাফের মুসলমান হয়ে যাবে এটা আল্লাহর বড় নিয়ামত অনেক কাফের তখন মুসলমান হয়ে যাবে একটু আগে সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছিল কিন্তু এখন যখন মুসলমান হয়ে গেল সে মুসলমানদের ভাই হয়ে যাবে সে মুসলমানদের দলভুক্ত হয়ে যাবে তাহলে এই যুদ্ধটা মুসলমানদের জন্য মানব জাতির জন্য এটা একটা বড় নিয়ামত এই কথাতেই আল্লাহ বলছেন এই গানের মধ্যে যে আল্লাহ সুবাহ ইচ্ছা করলে নিজের পক্ষ থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করতে পারতেন তা না করে তোমাদের জন্য এই যুদ্ধের হুকুম দিয়েছেন এটা নিয়ামত হিসেবে দিয়েছেন যুদ্ধের মাধ্যমে যারা সরাসরি ময়দানে আল্লাহ দুশ্মনী করে নাফরমানি করে যাদের কুফরির উপর অটল থাকে মানুষকে অটল থাকতে বাধ্য করে তাদেরই মোকাবেলা শুধু হবে এতে করে তাদের কিছু মারা যাবে কিছু আল্লাহর যদি ইচ্ছা হয় কিছু হেদায়ত লাভ করে মুসলমান হবে আর কিছু মুসলমানদের দয়ার শিকার হবে হয় মুসলমানরা যদি মনে করেন কুফরির শক্তি এখন শেষ আর কোনো তাদের শক্তির উৎস আর নাই তাদেরকে ছেড়ে দিলে এমন কোন জায়গায় আর আশ্রয় নিয়ে শক্তি সঞ্চয় করতে পারবে না তখন মুসলমানরা দয়া করে ছেড়েও দিতে পারে আবার যদি কাফেরদের হাতে যদি মুসলমান বন্দী থাকে সেই বন্দী বিনিময়ের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিতে পারে আবার তাদেরকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিতে পারে এই সুযোগগুলো আল্লাহ রেখেছেন এখানে একটা জিনিস আমরা যদি দেখি আমি এর আগে আলোচনা করে এসেছি সুরায় আনফালে সুরায় আনফালে যে বিধানটি দেওয়া হয়েছে বাহ্যত এই বিধানের বিপরীত মনে হয় দুটা কন্ট্রাডিক্টরি সেখানে আল্লাহ আদেশ করেছেন নবীর জন্য এটা শুভা পায় না যে তার কাছে কোন যুদ্ধ বন্দী থাকবে নবীর জন্য এটা শুভা পায় না যুদ্ধ বন্দী থাকবে নবীর জন্য এটা শুভা পায় না যে তিনি বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবেন সুরায় আনফালের ওই আয়াত নাজিল হয়েছিল বদর যুদ্ধের পরে যেই বদর যুদ্ধে সত্তর জন কাফের বন্দী হয়েছিল অল্প কয়েকজনকে হত্যা করা হয়েছিল অধিকাংশই মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল এমনকি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চাচা আব্বাসকে পর্যন্ত মুক্তিপণ দিতে হয়েছিল শুধু তাই নয় ওনার ভাতিজা আকিলের মুক্তিপণ আব্বাস দিতে হয়েছিল আলীর আপন বা আকিল সবন্দী হয়েছিল তাদের সকলকে মুক্তিপণ দিতে হয়েছিল কিন্তু মুক্তিপণের বিরোধিতা করেছিলেন ওমর এবং সাহাদিবনে মাদ এই দুজন সাহাবা তাদের পরামর্শ ছিল এদেরকে সবাইকে হত্যা করা হোক কিন্তু রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন এরপরে কোরআনের এক নাজির হয়েছিল সুরায়ন ফলের যে আলোচনাটা আমি আগে করেছিলাম রাসুল উল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছিলেন আমাদের এই সিদ্ধান্তের ফলে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর গজব আমাদের প্রতি এত নিকটবর্তী হয়ে গিয়েছিল যে আল্লাহ যদি দয়া করে ফিরিয়ে না দিতেন আমরা সকলে ধ্বংস হয়ে যেতাম শুধু উমর এবং সাহাদিবনে মা ছাড়া উমর ইবন উমর এবং সাহাদিবনে মা এই দুইজন এর বিরোধিতা করেছিলেন এই দুইজন ছাড়া আমরা সকলেই ধ্বংস হয়ে যেতাম তাহলে ওইখানে তো মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার এবং যুদ্ধবন্দীদেরকে বন্দি করে রাখার অনুমতি দেওয়া হয়নি অর্থাৎ সকল কুফারদেরকে যুদ্ধের ময়দানে যারা নিহত হবে এবং যারা পরাজিত হয়ে মুসলমানদের হাতে আসবে সকলকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে যুদ্ধের ময়দানে তাদের ঘাড়ের উপর মারতে হবে কিন্তু তাদের শক্তি যখন চূর্ণ হয়ে যাবে কুফারদের শক্তি যখন একেবারে চূর্ণ হয়ে যাবে যুদ্ধ করার শক্তি আর থাকবে না তারা পরাজিত পরাভূত হয়ে যাবে তখন তাদেরকে শক্ত করে বাঁধতে হবে এরপর হয় তাদের প্রতি দয়া করে ছেড়ে দেওয়া অথবা মুক্তিপণ আদায় করা বাহ্যিকভাবে দুইটা এক কন্ট্রাডিক্টরি হয়ে গেল না এই ব্যাপারে সাহাবাই কেরামদের অনেকেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ বলেছেন ওই আয়াতের দ্বারা এই আয়াত মনসুখ আবার কেউ বলেছেন এই আয়াত দ্বারা ওই আয়াত মনসুখ কিন্তু প্রকৃতপক্ষে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ যে ব্যাখ্যাটা করেছেন তিনি বলেছেন এখানে নাসিক মানসুখের বিষয় নয় উভয় আয়াতই হল একেবারে প্রকাট্য আয়াত আয়াতে মহকামাত কোন আয়াতই কোন আয়াতকে মানসুখ করেনি যা ইমাম কুর্তুবি বিষয়টি ব্যাখ্যা করেছেন যে বিষয়টা হল এই আয়াতগুলো নাজিল হয়েছে ষষ্ঠ হিজরি সনে যা আমি আগে শুরুতেই বলেছিলাম আর সুরায়ন ফলের ওই আয়াত নাজিল হয়েছে দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধের পরে সেই সময়ে যুদ্ধবন্দী রাখার নিষিদ্ধতার বড় কারণ হল বদর যুদ্ধ হল মুসলমানদের প্রথম যুদ্ধ আর এই যুদ্ধটা নিজেদের পরিকল্পনায় নয় আল্লাহর ইচ্ছায় যুদ্ধটা সংগঠিত হয়েছে মুসলমানরা কিন্তু বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে যান নাই তাদের উদ্দেশ্য ছিল একটা বাণিজ্যিক কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে যে বাণিজ্যিক কাফেলা আসছিল সেই কাফেলাটাই লক্ষ্য ছিল বাণিজ্যিক কাফেলা তো কোন যুদ্ধা বাহিনী থাকে না ব্যবসায়ীরা থাকে এটা এদের উপর হামলা চালিয়ে তাদের কাছ থেকে বাণিজ্যিক বহরের সকল মালামাল নিয়ে আসা দখলে নিয়ে আসা একটা সহজ ছিল এই জন্য সহজ প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন সেই যুদ্ধটা যেহেতু হঠাৎ করে সংগঠিত হয়ে যাওয়া এক যুদ্ধ এবং চতুর্দিকে কুফ্ফারের শক্তির উৎস তখনও রয়ে গিয়েছে মক্কার কুরাইশদেরও তাদের শক্তি আছে আশপাশের ইহুদি আহলে কিতাব সকল গুত্রগুলো তখন তো অক্ষত মদিনা ছোট্ট একটি ইসলামী রাষ্ট্র মাত্র এই সময় এই যুদ্ধ বন্দী রাখা এবং তাদেরকে মুক্ত করে দেওয়া এটা বিপজ্জনক তাদেরকে ছেড়ে দিলে আবার কুফফারদের সাথে মিলিত হয়ে তারা আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ফিরে আসবে এই জন্য ওই সময়ে এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর এটা হুদয় বিয়ার পরে নাজিল হয়েছে আয়াত ষষ্ঠ হিজড়ি সনের তখন মুসলমানদের শক্তি অনেক বৃদ্ধি হয়ে গিয়েছিল আরব বিশ্বে হুদাই বিয়ার সন্ধির পরে সর্বত্র ইসলামের দাওয়াত ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল আর দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করছিল ইসলামের শক্তি অনেক বৃদ্ধি হয়ে গিয়েছিল এখন এমন অবস্থা হয়ে গিয়েছিল যে কাফেরা ইচ্ছা করলি মুসলমানদের বিরুদ্ধে আর যুদ্ধে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল না এবং কুফাররা তখন বিক্ষিপ্ত ছিল বিচ্ছিন্ন ছিল এই অবস্থায় এই পরবর্তী বিধান দেওয়া হয়েছে এটা আগের বিধানের সম্পূরক এটা একটা আরেকটাকে রহিতকারী নয় সুরায় আনফালের সম্পূরক আয়াত এই আয়াত এখানে ওই বিধানের সাথে এটাকে সম্পূরক হিসাবে দেওয়া হয়েছে ওটাকে বাতিল করা হয়নি অবস্থার সাথে সম্পর্কিত যখন মুসলমানদের বদরের সময়ের অবস্থা থাকবে সেই সময় যুদ্ধবন্দী রাখা যাবে না এটা অবস্থার সাথে সম্পর্কিত সব সময়ের জন্যই এটা প্রযোজ্য এখানে আমরা দেখি যুদ্ধ ক্ষেত্রে বন্দীদের ব্যাপারে চারটি বিধান কিন্তু এখানে দুইটি বিধানের কথা বলা হয়েছে চারটি বিধান হল এক হল তাদেরকে এখানে দেওয়া হয়েছে দয়া করে ছেড়ে দেওয়া দ্বিতীয় হল মুক্তিপণ আদায় করা আরো যে বিধানগুলো আছে সেই বিধানগুলো হল তাদেরকে বন্দী করা দাস দাসী হিসাবে তাদেরকে রাখা এই যুদ্ধ বন্দীদেরকে দাস দাসী হিসেবে রাখা কিন্তু এখানে এই কথা এখানে নেই এই জন্য কেউ প্রশ্ন করতে পারে তাহলে ওইটা কি রহিত হয়ে গেল যে না ওইটা রহিত হয়নি কারণ ওইটা পূর্ব থেকে প্রতিষ্ঠিত ছিল এবং এটা প্রতিষ্ঠিত থাকার কারণে যেহেতু ওইটাকে রহিত করা হয় নাই এই জন্য আল্লাহ নতুন করে এখানে ওই বিষয়টা নিয়ে আসেননি যুদ্ধ বন্দীদেরকে দাস দাসী হিসেবে রাখা অথবা তাদেরকে জিজিয়া করের মাধ্যমে তাদের নিজ নিজ অঞ্চলে অবস্থান করার সুযোগ দেওয়া সেই কথাগুলো রহিত করা হয়নি কারণ এটা হল অবস্থার সাথে সম্পর্কিত এখানে যেই বিষয়টি বলা হয়েছে সেটা হল পরবর্তী অবস্থা ষষ্ঠ হিজড়ি সনের পরের কথা যখন ইসলাম অত্যধিক শক্তিশালী হয়ে গিয়েছে সেই সময়ের কথা এই জন্য এই বিষয়টাকে এখানে এইভাবে পেশ করা হয়েছে এখন আমরা এই বিষয়টাকে সামগ্রিকভাবে আমরা আলোচনায় যদি আনি তাহলে আমরা পাব যে আল্লাহ এখানে প্রথম দুইটি আয়াতে দুইটা দলের বর্ণনা দিয়েছেন বর্ণনা দিয়ে দেওয়ার পর এই দুই দলের সম্পর্কটা কি তৃতীয় আয়াতে চতুর্থ আয়াতে এটা বলছেন তৃতীয় আয়াতে চূড়ান্ত দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন আর চতুর্থ আয়াতে তাদের সম্পর্কটা বলছেন তাদের সম্পর্কটা হবে যুদ্ধের সম্পর্ক এই দুই দলের মধ্যে কোনো দিন বন্ধুত্ব হবে না কোনো ধরনের শান্তি চুক্তি হবে না এই দুই দলের মধ্যে কখনো বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান হবে না কোনো মিতালি হবে না দুই দলের মধ্যে চিরস্থায়ী শত্রুতা এবং এই দুই দলের মধ্যে চিরস্থায়ীভাবে যুদ্ধ এর বিধান কার্যকরী থাকবে রাসুল্লাহ সাল্লু সামনে এসে সালামা ইবনে ফুজাইল বললেন যে আমি আমার ঘোড়া ছেড়ে দিয়েছি কারণ এখন তো আর যুদ্ধের প্রয়োজন নাই যুদ্ধ শেষ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন এখন তো যুদ্ধ শুরু হলো মাত্র সে মনে করে ইসলাম যেহেতু এখন বিজয়ী হয়ে গেছে চতুর্দিকে আর যুদ্ধের প্রয়োজন নাই রাসুল্লাহ সাল্লাম বলেন যুদ্ধ শুরু হল মাত্র আমার উম্মতের একটি দল সদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আর যারা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হক দিনের বিরুদ্ধাচরণ করবে আল্লাহর দিনকে দিনে হক হিসাবে গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতেই থাকবে এমনকি তাদের শেষ লোকটি বাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন যে আমার উম্মতের ক্ষুদ্র একটি দল সর্বাবস্থায় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কোন জালিমের জুলুম অথবা কোন ইনসাফকারীর ইনসাফ তাদেরকে হক থেকে বিচ্ছুত করতে পারবে না তারা আল্লাহর পথে যুদ্ধ করবে এমন কি অবস্থায় কেয়ামত সংগঠিত হবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম চিরস্থায়ী ভাবে এই যুদ্ধের কথা স্পষ্ট করে বর্ণনা করেছেন এবং এই আয়াতে ওই সম্পর্কের কথাটা বলা হয়েছে দুনিয়ায় যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম অমান্যকারী অবাধ্য কোন লোক সম্প্রদায় থাকবে ততদিন যুদ্ধ বন্ধ হবে না আমি এর আগেও কিন্তু বিষয়গুলো আলোচনা করেছি সুরায় তবাত এই বিষয়গুলো আলোচনা করেছি মুসলমানদের এই যুদ্ধ শুরু হবে তাদের নিকটবর্তী কুফরাডদের থেকে শুরু করে অবস্থানের দিক থেকে যারা নিকটবর্তী সম্পর্কের দিক থেকে যারা নিকটবর্তী উভয়ের নিকটবর্তীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে এই যুদ্ধ চলতে থাকবে নিকটবর্তী অঞ্চল যখন বিজিত হবে এর সাথে যে নিকটবর্তী হবে সেই অঞ্চল এইভাবে অঞ্চল সম্প্রসারিত হতে থাকবে যুদ্ধের করতে করতে মুসলমানদের সেই দিন সম্প্রসারিত হয়ে সামনের দিকে এগিয়ে যাবে চতুর্দিকে বিস্তৃতি ঘটবে এমনকি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত কোথাও যাতে আল্লাহর নাফরমানি করা করার মতো কোন সম্প্রদায় অবশিষ্ট না থাকে ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করে যাবে এই কথাটাই হল কিলুহুম তোমরা ততদিন পর্যন্ত যুদ্ধ করতেই থাকবে তাদের বিরুদ্ধে যতক্ষণ না দুনিয়া থেকে ফেতনা নির্মূল না হয় শির্ক এবং কুফুরের ফেতনা নির্মূল না হয় এবং আল্লাহ দিন পরিপূর্ণভাবে বিজয়ী না হয় ততদিন পর্যন্ত তোমরা তোমরা যুদ্ধ পক্ষেই থাকবে সেই যুদ্ধ আর থামবে না নিজেদের নিকটবর্তী অঞ্চল থেকে শুরু হল মুসলমানদের রাষ্ট্রের পরিধির বিস্তৃতি ঘটবে যেই সুন্না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম খোলাফায় রাশিদিনগণ গিয়েছেন বিজয় অভিযান দিকে দিকে ছুটিয়েছেন ইসলামকে দিকে দিকে মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিয়েছেন আত্মর জন্য যখন যুদ্ধের প্রয়োজন হয়েছে যুদ্ধ করেছেন এইভাবে তারা বিশ্বব্যাপী দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করেছিলেন আজও এই সুন্না মুসলমানদের জন্য যুদ্ধ কোনো দিনের জন্যই কেউ বন্ধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত নাই দুনিয়ায় আল্লাহ নাফর মানি করার মতো লোক থাকে না যখন সব শেষ হয়ে যাবে তখন যুদ্ধ লাগবে না আর শেষ হয়ে হওয়ার মতো সম্ভাবনাও নাই সেহেতু যুদ্ধ বন্ধ হবে না তাই রাসুল্লাহ সাল্লু বলেছেন আল জিহাদু মাহদিন ইলাইয়া যুদ্ধ কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এই জিহাদ অব্যাহত থাকবে কেয়ামত পর্যন্ত কারণ আল্লাহর নাফর মন্দা থাকবেই এই কারণে আল্লাহ সুবাহ এই দুই দলের সম্পর্ক বর্ণনা করেছেন তাদের পরিচিতি দেওয়ার পর বলছেন তোমরা যখনই এই কুফার বাহিনীর সামনে তোমাদের দেখা হয়ে যাবে সামনাসামনি হয়ে যাবে তখন কি করবে তোমরা তাদের গরদানের উপর মারো এখানে আর কোন দয়া মায়া নয় গরদানের উপর মারো যতক্ষণ পর্যন্ত নারা তোমরা তাদের শক্তির উৎস চূর্ণ করবে তাদের শক্তি সামর্থ্য যা আছে সব চূর্ণ করে দেবে আর অস্ত্র হাতে নেওয়ার মতো কোন অবস্থা তাদের আর থাকবে না তাদেরকে পরাজিত পরাভূত এমন ভাবে হবে তারা সম্পূর্ণ চূর্ণ হয়ে যাবে সেই পর্যন্ত তোমরা তাদের ঘাড়ের উপর মারো যখন তাদের শক্তি শেষ হয়ে গেল আর কোনো শক্তি নাই যুদ্ধ করার তাদের আর কোনো শক্তি নাই সব শেষ হয়ে গেল তখন কি করতে হবে এখন যুদ্ধের ময়দানে ছড়িয়ে ছুটিয়ে আছে পরাজিত বাহিনীর কিছু সদস্য তখন তাদেরকে শক্ত করে বাঁধতে হবে প্রথমে যুদ্ধ শুরু হওয়ার পরই ধরে ধরে বেঁধে রাখা যাবে না যুদ্ধ শুরু হয়েছে আর বাঁধবেন আর রাখবেন আর তার অবশিষ্টরা হামলা করে তাদেরকে মুক্ত করে নিয়ে যাবে এই সুযোগ দেওয়া যাবে না অনত পিছনে এই ঝামেলা রাখতে নাই বেঁধে রেখে এই ঝামেলা রাখার দরকার নাই খালাস করে দাও জরবার রেকব তাদের ঘাড়ের উপর থেকে মাথা আলাদা করে ফেলে দাও সমাধান হয়ে গেল আর ঝামেলা নাই এটা আল্লাহর চূড়ান্ত ফায়সালা এটা এত উত্তম পদ্ধতি যে পিছনের দিকে আর কোনো সংখ্যা থাকে না এই জন্য কোন সময় বন্দী অবস্থায় রাখা যাবে না যতক্ষণ পর্যন্ত তাদের শক্তি আছে কুফারদের শক্তি থাকা অবস্থায় বন্দি করে রাখা যাবে না যখন তাদের শক্তি একেবারে চূর্ণ হয়ে যাবে তারা পরাজিত হয়ে যাবে তখন বিক্ষিপ্ত যে কিছু লোক আছে নিরুপায় অসহায় আত্মসমর্পণ করছে এই সব লোকদেরকে তখন ধরতে হবে বন্দি করতে হবে এবং শক্ত করে বাঁধতে হবে ফাসুদ্দুল বসাত এমন ভাবে বাঁধতে হবে যে নিজেরাও যেমন ছুটতে না পারে কেউ যেন চুরি করে তাদেরকে ছাড়িয়েও নিতে না পারে এমন শক্ত করে বাঁধতে হবে এরপর যখন তাদের আর কোনো শক্তি নাই একেবারে শেষ এখন ছেড়ে দিলেও তারা আর কোনো দলবদ্ধ হতে পারবে না আর প্রস্তুতি নিতে পারবে না এমন কোন অবস্থা তাদের আর নাই সেই অবস্থায় হয়তো তোমরা তাদের প্রতি দয়া করো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সময়ে এই অবস্থাটা হয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অনেক বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিলেন কিন্তু মুক্ত করার আগে তাদেরকে দাওয়া দিয়েছিলেন যেই কারণে অধিকাংশ বন্দী মুসলমান হয়েছিল মুসলমান না হলেও তাদের অঞ্চলে গিয়ে তারা ইসলামের পক্ষে তারা প্রচার করেছিল এমন অনেক বন্দি আছে যেমন তাই গুত্র যখন মুসলমানরা দখল করলেন সেখান থেকে অনেক কে বন্দি করে নিয়ে আসলেন মদিনায় সেখানে আদিবনে হাকিমের হুফু বা বোন বর্ণনা দুইটি আছে কোন বর্ণনায় বলা হয়েছে বোনের কথা কোন বর্ণনায় তার ফুফুর কথা বলা হয়েছে তো আদি ইবনে হাতিবের বোন এই বর্ণনটাই অধিকতর সহি মনে হয় এই মহিলাকে যখন বন্দি করে আনা হলো তখন তিনি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের সামনে গিয়ে বললেন আমি একজন বৃদ্ধা মহিলা আমাকে আপনারা বন্দি করে এনেছেন আমি তো আপনাদের কোনো খেদমতে লাগবো না বরং আমার খেদমতের জন্যই তো ওই লোকের প্রয়োজন হয় বরং এটাই উত্তম আমাকে বন্দি করে না রেখে আমাকে ছেড়ে দেন তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার দিকে তাকিয়ে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার খেদমত কে করে তখন তিনি বলেন আমার ভাইয়ের ছেলে আদি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তখন তাকে বললেন যে ঠিক আছে তুমি চলে যাও তখন মহিলা বলল আমি যাব কেমন করে আমার তো কোনো বাহন নাই তখন তিনি বললেন যে আলীকে দেখিয়ে বললেন তুমি আলীর কাছে যাও তার কাছে গিয়ে বলো একটি বাহন দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন পাঠিয়েছেন দেখলেন আলী তখন তিনি তাকে একটা উঠ দিলেন যার মধ্যে তার গদিও ছিল হাওদা ছিল যে হাওদার মধ্যে বসে মহিলা চলে যেতে পারে তখন এই মহিলা সেই উঠে চড়ে তার অঞ্চলে চলে গিয়েছিল ওই সময়ে আদি মূলত পালিয়ে গিয়েছিলেন মহিলা তাকে সংবাদ পাঠালো অথবা মহিলাও শেষ পর্যন্ত তার কাছে চলে গেল দুই বর্ণনাই আছে গিয়ে তাকে বলল আদিকে যে তোর বাবাকে দানশীল বলে উপাধি দেয় কিন্তু আমি মদিনায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে দেখে আসলাম তার মতো দানশীল আমি এই জনমে আর কাউকে দেখিনি তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর বর্ণনা সেই মহিলা দিল যে উনার কাছে লোকজন যা চায় কাউকে তিনি ফিরিয়ে দেন না এ সকল বর্ণনা শোনার পর আদি একটু আকৃষ্ট হয় রাসুলের প্রতি এবং তার ফুফুও তাকে উৎসাহিত করেন মদিনায় যাওয়ার জন্য রাসুল সাল্লু আলহামের কাছে যাওয়ার জন্য এরপর আদি মদিনায় আসেন খ্রিস্টান অবস্থায় গলায় ক্রুশ চিহ্ন ঝুলানো ছিল সেই অবস্থায় এসেই তিনি ইসলাম কবুল করেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম অনেককে এইভাবে মুক্ত করে দিয়েছেন যাদের মাধ্যমে দিনের প্রচার প্রসার ঘটেছে তো এইভাবে মুক্ত করে দেওয়াটা এটা কোন সময়ে যখন তাদের শক্তির উৎস একেবারে চূর্ণ হয়ে যাবে আমাদের সময় তো যে সময় আলোচনা হয় সময়টা তো হয়ে গেছে একটু বেশি আমি তাহলে রেখে দিই আগামীকাল তাহলে এই আয়াত থেকে আলোচনা করব ও দেরিতে শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে তো এখানে আল্লাহ সুবাহ যেই যুদ্ধের বিধান এখানে দিচ্ছেন প্রথমত হল তাদের শক্তির উৎস যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ বন্দী করা যাবে না গাড়ের উপর মারতে হবে মাথা আলাদা করতে হবে আর যখন তাদের কোন শক্তির উৎস আর থাকবে না শক্তি নাই আর যুদ্ধ করার তখন তাদেরকে বন্দি করতে হবে শক্ত করে বাঁধতে হবে এরপর তাদেরকে দাওয়া দিতে হবে দিন বুঝাতে হবে জানাতে হবে এরপর যদি তাদের প্রতি দয়া করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় ছেড়ে দেওয়া যাবে এরপর যদি তাদেরকে মুক্তিপণ নেওয়ার ইচ্ছা হয় সেই মুক্তিপণের মধ্যে দুইটা আছে এক হল কুফফারদের হাতে যদি মুসলমান বন্দী থাকে সে বন্দি বিনিময় করা আর যদি বন্দি বিনিময়ের মতো ব্যবস্থা না থাকে তাহলে অর্থ মুক্তিপণ হিসেবে আদায় করা দুইটাই মুক্তিপণ যেমন রাসুল্লাহ সাল্লু আলহাম এটা করেছিলেন আবু বকর রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে একটা বাহিনী প্রেরণ করেছিলেন সেখানে সালামা ইবনে আকুয়াও ছিলেন তিনি হঠাৎ করে দেখলেন আরবের একটা কাফেলা যাচ্ছে তিনি দ্রুত তাদেরকে ধাওয়া করলেন তারা আশ্রয়ের জন্য পাহাড়ের দিকে আরোহণ করল তিনি তাদের সামন দিকে তীর নিক্ষেপ করে থামিয়ে দিলেন এরপরে ভেড়ার পালের মতো তাদেরকে তাড়িয়ে নিয়ে আসলেন ওই কাফেলার মধ্যে রাজকীয় পোশাক পরিহিতা একজন রমণী ছিলেন তার একটা মেয়ে ছিল খুবই সুন্দরী সালামা বলছেন আরবের সুন্দরী নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী সেই মেয়েটি ছিল আবু বকর রাজিয়াল্লাহু আনহু ওই মেয়েটিকে তার মালাকাত আইমান হিসেবে অধিকার মুক্ত করে দিলেন সেই সালামার সেই সালামা এই মেয়েটিকে নিয়ে যখন আসলেন তখন বাজারে বের হওয়ার পর রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লামের সাথে দেখা হলো তিনি বললেন হে সালামা মেয়েটি আমাকে দিয়ে দাও তখন তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম সে তো আরবের সুন্দরী রমণীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী আমি তাকে ভালোবেসে ফেলেছি আমার খুব পছন্দ হয়েছে আর এখন পর্যন্ত আমি তার বস্ত্র উন্মোচন করিনি তিনি আবার বললেন আমাকে দিয়ে দাও তখন আবার সালামা একই কথা বললেন আবারও রাসুল্লাহ সাল্লাম বললেন আমাকে দিয়ে দাও আবারও তিনি একই কথা বললেন চতুর্থবার যখন রাসুল চাইলেন তখন সালামা বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এই মেয়েটি আপনারই তখন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এই মেয়েটিকে আরো মক্কায় পাঠিয়ে দেন এবং মক্কায় কিছু মুসলিম বন্দী ছিলেন সেই মেয়েটাকে পাঠিয়ে দিয়ে ওই মুসলিম বন্দীদেরকে মুক্ত করে আনেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম এইভাবে বন্দী বিনিময় করেছেন মুক্তিপণ হিসেবে এটা করেছেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই আমলটি করেছেন এই জন্য এই বিধানটাও যুদ্ধের ক্ষেত্রে মুসলিম শাসক করতে পারেন কিন্তু করবেন কখন যখন কুফফারদের শক্তির উৎস চূর্ণ হয়ে যাবে তখন এর আগে নয় এটা কোন সময় যখন তারা যুদ্ধের অস্ত্রগুলো রেখে দেবে তারা আর যুদ্ধ করবে না তারা পরাজিত হয়ে গেছে আত্মসমর্পণ করবে তারা পরিপূর্ণ আত্মসমর্পণ করে সব অস্ত্র শস্ত্র মুসলমানদের হাতে সমর্পণ করে দেবে তাদের আর কোনো কিছু নাই তখন মুসলমানগণ তাদের সাথে উত্তম ব্যবহার করবেন সেই ব্যবহারটার মধ্যে আর যে ব্যবস্থাটা হলো সেটা হলো তাদেরকে দাস দাসী হিসেবে রাখা তা দয়া করে ছেড়ে দেওয়া হবে না মুক্তিপণ আদায় করা হবে না বরং মুসলিম সৈনিকদের মধ্যে তাদেরকে বন্টন করে দেওয়া হবে তখন তাদের অধিকার মুক্ত এরা হয়ে গেল এখানে আজকের দুনিয়ার স্বাধীনতাকামী মানুষগণ আপত্তি তুলতে পারে যে দাস দাসীর ব্যাপারটি কিন্তু আজকের দুনিয়ায় সভ্যতার দাবি করে যেই আমেরিকা আজকে সভ্য দুনিয়ার মধ্যে তারা বাস করে দাবি করার পরও তার দেশে কোনো দাস প্রথা আছে এখন পর্যন্ত তাদের দেশে মানুষ বেচা কিনা হয় কিন্তু তাদের দাসপ্রথা আর ইসলামের দাসপ্রথার মধ্যে রাত দিনের তফাত ইসলাম তাদের দাস দাসীদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের দাস দাসীদেরকে তাই খাওয়াবে তোমরা যা খাও তাদের তাই পরিধান করাবে যা তোমরা পরিধান করো যদি কেউ কোন তার দাস দাসীর গালে একটা থাপ্পড়ও দেয় এর কাফারাটা কি রাসুল বলছেন তার কাফার হলো তাকে মুক্ত করে দেওয়া ইসলাম দাস প্রথার বিপক্ষে এমন ধরনের ব্যবস্থা নিয়েছে বিভিন্ন ধরনের কাফারাগুলোর প্রথম কাফারাটা কি দাস মুক্ত করা যদি কেউ রোজা ছেড়ে দেয় রোজার কাফারা কি দাস মুক্ত করা জেহারের কাফারা লিয়ানের কাফারা ইসলামের অনেকগুলো কাজ করা দেখেন সেখানে দাস মুক্ত করা এমনকি দাসের গালে একটা পাপ্পর দিল তার কাপড়া হলো তাকে মুক্ত করে দেওয়া একটা পাপ্পরের বদলা মুক্ত করে দেওয়া ইসলাম এই দাস দাসীদেরকে এমন অধিকার দিয়েছে তাদের কোন অধিকার ইসলাম হরণ করেন নাই বরং তাদের উপর হালকা কাজ চাপানো হয়েছে তাদের সাধ্যের বাইরে কোনো বুঝানো বোঝা চাপানো যাবে না যেই কাজটি করা তাদের সাধ্যের বাইরে এমন কোনো কাজ তাদের দ্বারা আদায় করানো যাবে না এই দাস দাসীদের দ্বারা সহজ কাজ আদায় করতে হবে তাদের ইজ্জত সম্মানের প্রতি অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দাসীর সাথে যৌন সম্পর্ক রাখে সে সোয়াবের অধিকারী হয় কারণ তার একটা অধিকার তার একটা জৈবিক চাহিদা সেই পূরণ করে আর যদি কেউ তার দাসীকে মুক্ত করে দেয় অতঃপর তাকে বিয়ে করে সে দ্বিগুণ সবের অধিকারী হয় এক হলো তাকে মুক্ত করার সব দ্বিতীয় হলো তাকে বিয়ে করার সব এবং ইসলাম দাসদাসীদেরকে এত অধিকার দিয়েছে দেখেন সুরাই নূরের মধ্যে আল্লাহ বলছেন আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম তোমরা তোমাদের স্বামীহীনা নারীদেরকে বিয়ে দাও অথবা স্ত্রীহীনা পুরুষদেরকে বিয়ে দাও এবং তোমাদের অধিকারভুক্ত যে দাস দাসী রয়েছে যারা সৎ জীবন যাপন করতে চায় তাদেরকে বিয়ে দাও ইসলাম দাসদেরকে বিয়ে করার অধিকার দিয়েছে দাসীদেরকে বিয়ে দেওয়ার অধিকার দেওয়া হয়েছে কোরআন মুজিদ আল্লাহ আদেশ করে দিয়েছেন ইসলাম দাস দাসীকে ওই পর্যায়ে রাখেনি তাদেরকে নিজের ভাই বোন হিসেবে স্ত্রী হিসেবে তাদেরকে মর্যাদা দিয়েছে এমনকি এই দাস যদি মুসলমানদের সাথে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যায় মুসলমান সৈনিকগণ যেইভাবে গণিমতের মাল থেকে অংশ পান সেই দাসেরাও সেই অংশ পায় তারা কম পায় না অনুরূপ অংশ তারাও পায় সেহেতু ইসলামের দাস আর কুফফারদের সেই প্রথাগত দাসের প্রথার মধ্যে রাত দিনের তফাত রয়েছে ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে তাদের উপর কিন্তু তাদের সকল অধিকারটাও আদায় করে নেওয়া হয়েছে দাস দাসীরা তাদের মনিবের কাছ থেকে সকল অধিকার পায় সকল মানবীয় প্রয়োজন তারা পূরণ করতে পারে সকল সুযোগ সুবিধা তারা লাভ করে এটা এই কারণে এটা প্রয়োজনও ছিল যে এই লোকদেরকে যদি কুফফারদের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা কুফরি জীবনযাপন করতে বাধ্য হবে তারা ইসলামের সৌন্দর্য কোনদিন অবলোকন করার সুযোগ পাবে না এই লোকেরা যখন মুসলমানদের অধিকারে থাকবে পুরুষ হলে দাস নারী হলে দাসী হিসেবে থাকবে আর মুসলমানদের কাছে থেকে মুসলমানদের তাহাজিব তামাদ্দুন তাদের সভ্যতা সংস্কৃতি তাদের আচার ব্যবহার তাদের পারস্পরিক সম্পর্ক তাদের মানবীয় মূল্যবোধ এ সবকিছু তারা প্রত্যক্ষ করবে আর প্রত্যক্ষ করে তারা ইসলামের সৌন্দর্য তারা বুঝে শুনে তারা গ্রহণ করার সুযোগ পাবে এই জন্য অনেক দাস দাসী এমন ছিল যারা তাদের অভিভাবকগণ নিয়ে আসলে নেওয়ার জন্য আসলে তারা তাদের মনিবের কাছ থেকে যেতে চাইত না এই কারণে তারা নিজের বাড়িতে যেই মর্যাদা পায় নাই যে অধিকার পায় নাই এখানে দাস বা দাসী হিসাবে সেই অধিকারটা তারা পেয়েছে আমরা দেখি রাসুল উল্লাহ সাল্লাসাল্লাম এমন অনেকজন স্ত্রী ছিলেন উম্মাহাতুল মুমিনিন ছিলেন তারা আসলে মূলত যুদ্ধের ময়দান থেকে আহরিত মালাকাত আইমানের অন্তর্ভুক্ত যেমন খাইবারের সর্দার আফতাবের কন্যা হজরতের সাফিয়া রাজু আল্লাহ তালানহা তিনি সেই যুদ্ধের মাধ্যমে মুসলমানদের অধিকারে এসেছিলেন তিনি নববিবাহিতা ছিলেন তার স্বামী এই যুদ্ধে মাত্র মৃত্যুবরণ করেছে তিনি বিধবা হয়েছিলেন এরপর মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন তিনি সেই খাইবারের সর্দারের কন্যা ছিলেন তার বুদ্ধিমত্তা এবং তার জ্ঞান গরিমা অনেক বেশি ছিল সর্দারের কন্যা হিসেবে পারিবারিক সূত্রেই তার মধ্যে এই অভিজ্ঞতা যোগ্যতা প্রতিভাগুলো ছিল এই জন্য তিনি রাসুল্লাহ সাল্লু অধিকারে যখন আসলেন তিনি তাকে দাস হিসাবে নয় তাকে মুক্ত করে দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন আর মুক্ত করে দেওয়াটাকেই তিনি তার মোহর হিসাবে সাব্যস্ত করেছিলেন অনুরূপ ভাবে আমরা দেখি বনি মুস্তালিকের সর্দার হারিস ইবনে আমেরের কন্যা রাসুল্লাহ সাল্লামের স্ত্রী হজরতে জুয়াইরিয়া তিনিও ছিলেন বনি মুস্তালিকের সর্দারের কন্যা তিনিও যুদ্ধের মাধ্যমে সেখানে বন্দী হয়েছিলেন এবং বন্দিনী হওয়ার পর মুসলমানদের অধিকারে আসার পর তাকে বন্টন করে দেওয়া হয়েছিল একজন সাহাবার অধিকারে তিনি চলে গিয়েছিলেন তিনি যার অধিকারে গেলেন তার সাথে চুক্তি করলেন মুক্তিপণ মুক্তিপণের জন্য চুক্তি করলেন চুক্তি করে এখন তার মুক্তিপণ দেওয়ার মতো তার আর নাই তিনি তো এখন বন্দিনী তার বাড়িঘরে যে সম্পদ ছিল তিনি সর্দারের কন্যা ছিলেন এত সম্পদ ছিল যা মনে করেছিলেন এখন তো কিছু নাই সব তো মুসলমানদের অধিকারে তাই নিরুপায় হয়ে তিনি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে এসেছিলেন হজরত আয়সারদি আল্লাহ তালানহা বলেন আমি দরজায় যখন জুয়াইরিয়াকে দাঁড়ানো দেখলাম রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের সাক্ষাতের জন্য অপেক্ষা করছে সে এত এক সুন্দরী রমণী ছিল আমি তখনই মনে করলাম রাসুল্লাহ সাল্লু যদি তাকে দেখেন তা হয়তো তিনি তাকে বিয়ে করে নেবেন যখন রাসুল্লাহ সাল্লু সামনে আসলেন তখন জুয়াইরিয়া বললেন তার অবস্থা যে আমি মুখের অধিকারে পড়েছিলাম তার সাথে আমি চুক্তি করেছি কিন্তু তার এই মুক্তিপণ দেওয়ার মতো সাহায্য এখন আমার নাই আপনার কাছে আমি এসেছি সাহায্যের জন্য আমাকে সাহায্য করেন তখন তিনি বললেন আমি যদি এর চেয়ে উত্তমটা করি জুগাইদা বললেন উত্তমটা আবার কি তিনি বললেন আমি তোমার মুক্তিপণ দিয়ে দেব আর তোমাকে আমি বিয়ে করব তখন জুয়াইরিয়া তখন রাজি হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বিয়ে করলেন যদি আমরা চিন্তা করে দেখি যে এই মহিলাদের উপযুক্ত মর্যাদা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সান্নিধ্যে আসার পর এমন ভাবে পেয়েছেন দুনিয়া সকল রমণীদের চেয়ে তারা উত্তম মর্যাদা পেয়েছেন উম্মাহাতুল মৌমিনের মর্যাদা পেয়েছেন তারা নিজ গড়ে নিজেদের স্বামীর গড়ে বাবার গড়ে তারা এই মর্যাদা পায় নাই তারা ইসলামের এমন সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছে যে তারা মুসলমানদের এই মিল্লাতের মধ্যে তারা আদর্শ হয়েছেন দুনিয়ার মানুষ আজ পর্যন্ত তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদের নামটা উচ্চারণ করে কত মর্যাদা পেয়েছেন ইসলাম যুদ্ধ বন্দী বন্দিনীদের ব্যাপারে অত্যধিক সুন্দর বিধান দিয়েছে মর্যাদাপূর্ণ বিধান দিয়েছে এই কারণে যদি যুদ্ধের ময়দানে যা দ্বারা বন্দী হয় তাদেরকে বন্দী করে রাখলে উপকার সবচেয়ে বেশি যদি রাষ্ট্রপ্রধান মনে করেন সেই উপকারের সিদ্ধান্তটাই নিবেন কারণ তাদের ছেড়ে দিলে যদি কুফফারের সাথে মিলিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে কুফরির শক্তি বৃদ্ধি পাবে সেই জন্য তাদেরকে দয়া করা যাবে না মুক্তিপণ নিয়ে হয়তো কিছু বিনিময় আদায় হবে মাত্র কিন্তু বাস্তবে এটা তারা প্রকৃত কোনো উপকার আসবে না তারা ইসলামের বিপক্ষেই চলে যাবে হ্যাঁ এতটুকু উপকার আসবে যদি যুদ্ধ বন্দি বিনিময় হয় কারণ এদের জীবনের চেয়ে মুসলমানদের জীবনের মূল্য অনেক বেশি সেই বিনিময়ের কারণে যদি হয় এটা করা যাবে তাছাড়া তাদেরকে ছেড়ে দেওয়া মুক্তিপণ নেওয়ার পরিবর্তে তাদেরকে বন্দি করে রাখাটাই দাস দাস হিসেবে রাখাটাই উত্তম এত করে দুইটা উপকার এক উপকার হল শত্রুর পক্ষে শক্তি বৃদ্ধি করা থেকে নিরাপদ থাকা গেল এরা যে সেখানে শক্তি বৃদ্ধি করতে পারবে না আর দ্বিতীয় হল তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার সুযোগ পেল এই জন্য এই অবস্থায় মুসলমানদের অধিকার রাখাটাই উত্তম সেটা কখন যখন তারা তাদের যুদ্ধের অস্ত্রগুলো রেখে দেবে গালিক এটাই আল্লাহর বিধান এই কথা বলে আল্লাহ এটা চূড়ান্ত করে দিলেন যেটা আল্লাহর বিধান বলা হইয়াছা যদি আল্লাহ চাইতেন নিজেই তাদের বদলা নিতেন প্রতিশোধ নিতেন শাস্তি দিতেন বরং আল্লাহ এই যুদ্ধের মাধ্যমে তোমাদের একে অন্যকে পরীক্ষা করে নিতে চান যে তোমরা কারা ইমানদার কারা আল্লাহর প্রতি যুদ্ধ করে তার ইমানের দাবিটাকে সত্য প্রমাণিত করে আর যারা কুফফারের পক্ষ অবলম্বন করে তার কুফরির বিষয়টাকে সে প্রমাণিত করে এটা এই যুদ্ধের মাধ্যমে এই পরীক্ষায় দুইটা ভাগ হয়ে যাবে আল্লাহ সুবাহ কুরআন মজিদে বিভিন্ন জায়গায় এই বিষয়টি বলেছেন তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে অথচ আল্লাহ এখনো জেনে নেন নাই তোমাদের মধ্য থেকে কারা আল্লাহর প্রতি জিহাদ করেছে এবং জিহাদের ময়দানে অটল থেকেছে এটা জানার আগে কাউকে আল্লাহ জান্নাত দেবেন না এই জান্নাত লাভ করতে হলে এই যুদ্ধের মাধ্যমেই নিজের ইমানের পরীক্ষা দিতে হবে এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হবে কারা ইমানদার আর কারা কাফের আল্লাহ এই পরীক্ষার জন্য যুদ্ধটাকে মুসলমানদের জন্য করে দিয়েছেন والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم আমার মনে হয় এটা কি শেষ করবো আপনার কালকের জন্য রাখবো তো ঠিক আছে আমরা আয়াতের বাকি অংশ ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করেন আগামীকাল আমরা যে আলোচনাগুলো করব তো কারণ এই আলোচনাগুলোতে আরো মোটামুটি কিছু বিষয় স্পষ্ট হওয়া দরকার এই জন্য একটু সময় লাগবে এই জন্য আমরা আগামীকাল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি কোনো প্রশ্ন আছে কারো বর্তমান যুদ্ধের ময়দান থেকে কোনো আমি কি ওই পূর্বে মতো কি তাদেরকে মধ্যে হিসেবে তাদেরকে রাখা যাবে কিনা তাদের সাথে যদি কোনো সংস্কার রাখা যাবে না তাদের এটা এই বিধানটা স্থায়ীভাবে দেওয়া হয়েছে কোরআন মজিদে এটা আমি সুরাই নিসার আলোচনা যখন করছিলাম সেখানে কিন্তু এই বিষয়টি আলোচনা করেছিলাম এটা সব সময়ের জন্য এটা বৈধ তবে শর্ত হল যে যুদ্ধ বন্দিনীকে বন্দি করার পর যে কেউ বন্দি করার পরই ওই নারীর গায়ে কেউ হাত দিতে পারবে না প্রথমত হল এটা রাষ্ট্রের সম্পদ সেতু সরকার প্রদান তিনি ইচ্ছা করলে তাদেরকে মুক্ত করে দিতে পারেন যেটা পূর্বের এই আলোচনাগুলো যেগুলা হয়ে গেছে যদি তিনি এই ফয়সালা করেন বন্টন করার তিনি বন্টন করে দেওয়ার পর যার অধিকারে যে পড়বে সেই তার অধিকার অধিকারভুক্ত হবে আর অধিকার অধিকারভুক্ত হওয়ার পরই তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না একটা পিরিয়ড অতিক্রান্ত হতে হবে অথবা সে যদি গর্ভবতী হয় সন্তান প্রসব তার সন্তান প্রসবের পর স্নেপাত থেকে পবিত্র হওয়ার পরে আর যদি গর্ভবতী না হয় তাহলে তার একটা পিরিয়ড অতিক্রান্ত হওয়ার পরে তার সাথে তার দৈহিক সম্পর্ক স্থাপন করবে এর আগে নয় আপনি বলেন যে যুদ্ধবস্থায় করা হয় হ্যাঁ, যে পর্যন্ত শত্রুদের শক্তি খর্ব না হবে এত পর্যন্ত তাদেরকে বন্দী রাখা যাবে না এখন তো বুঝাই দেখা যায় যে বন্ধুকারীরাই মুক্তিপণ নেয় বা বিনিময় করে তাহলে এগুলো কিরকম হবে বন্দি বিনিময়ের কথাটা তো বন্দি বিনিময় তো করাই যাবে বন্দি হিসাবে রাখা যাবে না মানে হ্যাঁ ওইটা তো এখন এই মাত্র একটু আগে আমি বললাম এটা যে যুদ্ধ বিনিময় যেটা বন্দি বিনিময় এটা সর্বাবস্থার জন্য কারণ একজন কাফিরের জীবনের চেয়ে মুসলমানের জীবনের মূল্য অনেক বেশি একটু আগেই মাত্র বললাম আমি কি প্রশ্ন আচ্ছা। কাউকে রাখা হয় দাসকে বিবাহ করা হয় সে যাকে বিবাহ করবে গড়গুলি যে তাদের বরং পোষণের বিপত্তি আছে দাসকে যদি বিয়ে করানো হয় করানো হবে ইসলামী অধিকার দিতে সেই বিয়ে যদি করে এমনকি দাস সে যদি ইমানদার হয় তাহলে স্বাধীন মুসলিম মহিলাকে বিয়ে করতে পারবে দাসের কত মর্যাদা তখন এই সে দাস তো নামমাত্র দাস থাকে ইসলামের মধ্যে যে দাস প্রথাটা এটা নামমাত্র দাস বাস্তবে কিন্তু পূর্ণ স্বাধীন এই জন্য যেই ব্যক্তির মনিবের অধীনে সে আছে তার স্ত্রী সন্তান আদি সবগুলো মনিবের অধিকারী লালিত পালিত হবে মনিবেরই দায়িত্ব সেগুলো বরণ পোষণ সবকিছু করা না পাবে না উত্তরাধিকার সূত্রে পাবে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে কিন্তু মনিবের কাছ থেকে যদি কোন ধরনের চুক্তি করে নেয় তাহলে সেই চুক্তিও করে নিতে পারবে এবং সে স্বাধীনভাবে সে আলাদা সম্পদের মালিকও হতে পারবে আমার একটা প্রশ্ন এই এই আল্লাহ তালা যে পরীক্ষা করবেন এখন কেউ যুদ্ধ না করে অনেক সৎকর্ম করতে হয় তাদের কি জান্নাতে যাইতে পারবো না আমি এই বিষয়গুলো কিন্তু এর আগেও কিন্তু আলোচনা করছি যখন যুদ্ধটা জিহাদটা ফর্জে আইন হয় এই ফর্জে আইন যদি ছেড়ে দিয়ে অন্য যত বেশি আমলই করুক সবচেয়ে বড় আমলটা বাদ দিয়ে বাকি আমলগুলো করলো এই জিহাদের সাথে যদি কোনো প্রকারের সম্পর্ক না রাখে যে কোনো ভাবেই হোক সে সরাসরি যুদ্ধ করল না কিন্তু এই জিহাদের সাথে নিজেকে যদি কোনো না কোনো ভাবে সম্পর্ক রাখে তাহলে সেই জিহাদের শরিক আছে বলেই মনে করা হবে আর যদি জিহাদের বিরোধিতা করে অন্য সকল আমলগুলো করে তাহলে এখানে সবগুলো তার বাতিল হয়ে গেল এগুলো আর কোনো সবই পাবে না কারণে এখন আগে যে প্রশ্নগুলো করেছে যে এখন তো আমাদের ইয়ে নাই তামকিন নাই তামকিন করা কিন্তু বন্দি করা যাবে যে কোনোভাবেই হোক সে যখন রাখা যাবে তখন এর কোথায় বলছে সে তো আমি গেসাগুলো করতে চাচ্ছি না সে তো যখন রাখা যাবে তখন সময়ের কথা বলছে سبحانك اللهم وبحمدك